বাদল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল কবু হার মানি না কবু ভেঙে পড়ি না যদি আসেও তুফান বেগে ঝড় বাদল ঝড় বাদল ঝড় বাদল বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝে মোরা থাকি অবিচল মোরা বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝে মোরা থাকি অবিচল কবু হার মানি না কবু ভেঙে পড়ি না যদি আসে ও তুফান ভেঙে ঝড় বাদল ঝড় বাদল ঝড় বাদল বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল মোরা বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল কবু হার মানি না কবু ভেঙে পড়ি না যদি আসেও তুফান বেগে ঝড় বাদল ঝড় বাদল ঝড় বাদল বীর কাপেলার বীর সেনাদল মোরা বিপ্লবী মোরা জিহাদি মোরা দিক বিজয় মোরা মরণ জয়ী মোরা বিপ্লবী মোরা জিহাদি মোরা দিক বিজয় মোরা মরণ জয়ী মোরা বিপ্লবী মোরা জিহাদি মোরা দিক বিজয় মোরা মরণ জয়ী মোরা মরলে চহিদার আর বাঁচলে গাদি তাই তো ধরেছি মোরা বাদি এ অভিযানে মোরা হবই সফল হবই সফল হবই সফল বীর বীর সেনা দল শত বাধা মাঝেও মোরা থাকি অবিচল মোরা বীর বীর সেনা দল শত মাঝেও মোরা থাকি অবিচল কবু হার মানি না কবু ভেঙে পড়ি না যদি আসে ও তুফান বেগে ঝড় বাদল ঝড় বাদল ঝড় বাদল বিতাতে লার বীর সেনা দল মোরা নির্ভীক মোরা সৈনিক মোরা জাগ্রত মোরা মুজাহিদ মোরা নির্ভীক মোরা সৈনিক মোরা জাগ্রত মোরা মুজাহিদ মোরা নির্ভীক মোরা সৈনিক মোরা জাগ্রত মোরা মুজাহিদ মোরা মানি না কোহার কোন বাধার পাহাড় ভেঙে দেই সব কিছু করি চুরমার এ বুকে নিয়ে চলি ইমানি বল ইমানি বল ইমানি বল কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল মোরা বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল বহু হার মানি না বহু ভেঙে পড়ি না যদি আসেও তুফান বেগে ঝড় বাদল ঝড় বাদল ঝড় বাদল বীর বেলার বীর সেনা দল মোরা দূর জয় মোরা নির্ভয় মোরা তাগুতের প্রতি নির্দয় মোরা দূর জয় মোরা নির্ভয় মোরা তাগুতের প্রতি নির্দয় মোরা দূর জয় মোরা নির্ভয় মোরা তাগুতের প্রতি নির্দয় মোরা গড়েছি যে নির্জন শিশার প্রাচীর ঝড় তুফানে ও মোরা রব স্থির বিশ্বকে জয় করিব চল গিয়ে চল চল গিয়ে চল চল গিয়ে চল বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল মোরা বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল কবু হার মানি না কবু ভেঙে পড়ি না যদি আসে ও তুফান বেগে ঝড় বাদল ঝড় বাদল ঝড় বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল মোরা বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল কবু হার মানি না কবু ভেঙে পড়ি না যদি আসে তুফান বেগে ঝড় বাদল ঝড় বাদল ঝড় বাদল বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল মোরা বীর কাপেলার বীর সেনা দল শত বাধার মাঝেও মোরা থাকি অবিচল প্রভু হার মানি না প্রভু ভেঙে পড়ি না যদি আসে তুফান থেকে ঝড় বাদল ঝড় বাদল ঝড় বাদল কাপেলার বীর সেনা দল